আমরা সবাই খোদার সৈনিক কাউকে ভয় করি না আমরা সবাই খোদার সৈনিক কাউকে ভয় করি না রণাঙ্গনেতে যাব যে মোরা কখনো পিছু হব না রণাঙ্গনেতে যাব যে মোরা কখনো পিছু হব না আমরা সবাই খোদার সৈনিক কাউকে ভয় করি না আমরা সবাই খোদার সৈনিক কাউকে ভয় করি না রণাঙ্গনেতে যাব যে মোরা কখনো পিছু হব না রণাঙ্গনেতে যাব যে মোরা কখনো পিছু হব না নারায় তাকে বীরধ্বনি দিয়ে আজ রণাঙ্গনেতে চল বাধার পাহাড় যত আছে সব দু পাতে দল নারায় তাকে বীরধ্বনি দিয়ে আজ রণাঙ্গনেতে চল বাধার পাহাড় যত আছে সব দুপায়ে চল সবে চল সবে রণাঙ্গনেতে চল চল সবে চল সবে রণাঙ্গনেতে চল নারায় তাকে বীরধ্বনি দিয়ে আজ রণাঙ্গনেতে চল বাধার পাহাড় কাফেরদেরকে থাকতে দিব না থাকতে দিব না আমরা সবাই খোদার সৈনিক কাউকে ভয় করি না আমরা সবাই খোদার সৈনিক কাউকে ভয় করি না রণাঙ্গনেতে যাব যে মোরা কখনো পিছু হব না রণাঙ্গনেতে যাব যে মোরা কখনো পিছু হব না ওই শুন সবে ইয়াহুদ নাসারা মোদের ফায়সালা জাহান নামের ইন্ধন বানাবো তোদেরই দ্বারা ওই শুন সবে ইয়াহুদ নাসারা মোদেরি ফায়সালা জাহান নামের ইন্ধন বানাবো তোদেরই দ্বারা ধর সবে ধর সবে কাফের জাতিকে ধরে সবে সবে কাফের জাতিকে ওই মোদেরই সকল শহীদের খুনের বদলা নেব নেব আমরা নেব নেব আমরা আমরা সবাই খোদার সৈনিক কাউকে ভয় করি না আমরা সবাই কোদার সৈনিক কাউকে ভয় করি না তে যাব যে মোরা কখনো পিছু হব না তে যাব যে মোরা কখনো পিছু হব না খোদার পথে জীবন বিরাতে কে আছো রাজি রণাঙ্গনের যুদ্ধ সে যে চলে রে আজি খোদার পথে জীবন বিলাতে কে আছো রাজি রণাঙ্গনেরই যুদ্ধ সে যে চলে আরি চল সবে চল সবে রণাঙ্গনেতে চল চল সবে চল সবে রণাঙ্গনেতে চল খোদার পথে জীবন বিলাতে কে আছো রাজি রণাঙ্গনেরই যুদ্ধ সে যে চলে আজি বাতিলেরই চিহ্ন মোরায় একটা রাখবো না রাখবো না আমরা সবাই খোদার সৈনিক কাউকে ভয় করি না আমরা সবাই খোদার সৈনিক কাউকে ভয় করি না রণাঙ্গনেতে যাব যে মোরা কখনো পিছু হব না রণাঙ্গনেতে যাব যে মোরা কখনো পিছু হব না রণাঙ্গনেতে যাব যে মোরা কখনো পিছু হব না